মানবতা সমাধান আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত ইনালহামদানিল্লাহ নাহমদুহনাস্তাইনু মাইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লালা ওমাইউদ্লিল ফালা হাদিয়ালা ও আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকালা ও আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সম্মানিত পিস টিভি বাংলার দর্শক ও শ্রোতা শ্রোতামণ্ডলী রসুল্লাহ সাল্লাইসাল্লামের সালাত কেমন ছিল আমরা কিভাবে সালাত আদায় করছি এই আলোচনায় আমরা এবার আলোচনা করব সালাতের ওয়াক্তের ব্যাপারে অন্তত আমরা ঠিক করে নিই সালাতের ওয়াক্ত কোনটা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ পর্যায়ে আলোচনা করতে গিয়ে দেখব আমরা রসুল্লাহ সাল আলহিসাল্লামের তরিকায় সালাত আদায় করতে গিয়ে ওয়াক্তটাকে কিভাবে নির্ধারণ করছি ওয়াক্ত কোনটা আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন ইন্না সলাত আলাল মিনা কিতাব মৌকুতা নিশ্চয় সালাত মমিনদের উপরে নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট একটি ওয়াক্তে সময় সুতরাং আমি যে কোনো সময়ে সালাত আদায় করলে হবে না যখন কোনো সালাত আমার ভুল হবে ভুলে যাব তখন সেটার ব্যাপারে একটু অন্য বিধান যখনই স্মরণ হবে তখন পড়ে নেব কিন্তু ইচ্ছাকৃত আমি কি সর্বদা সালাত দেরি করে পড়তে পারে কি তাহলে নির্দিষ্ট ওয়াক্ত থাকার কি প্রয়োজন ছিল আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন সোরা আল বাকারা দুইশো নম্বর আয়াতে হাফিজু আলা ওসলাতিল বুস্তা সমস্ত সালাতকে তোমরা হেফাজত করো বিশেষ করে অসলাতুল বুস্তা বিশেষ করে আসর সালাতের ব্যাপারে খুব সজাগ থাকো সঠিক ওয়াক্তে আসর সালাদটি আদায় করো আজকে আমরা সালাত আদায় করি কিন্তু সময় সম্পর্কে সচেতন নয় তাহলে প্রথম ধাক্কাতেই প্রথমেই আমি যদি সঠিক সময়টা নির্ধারণ করে নিতে পারি তাহলে আমার অন্তরটা পরিষ্কার হবে অন্তত এই ক্ষেত্রে যে আমি সঠিক সময়ে সালাদ আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছি আল্লাহ রাবুল্লা আলমিন বলেন সৌরা আল মমিনুন নয় নম্বর আয়াতে মমিনদের বৈশিষ্ট্য তাদের সম্পর্কে বলছেন যারা সালাদকে নির্দিষ্ট ওয়াক্তে পড়ে সুন্দরভাবে পড়ে হেফাজত করে তাহলে বোঝা যাচ্ছে যে সালাত অবশ্যই নির্দিষ্ট একটি সময়ে আমাকে পড়তে হবে যদি কোনো ক্রমে সালাত কাজা হয়ে যায় তাহলে যখন স্মরণ হবে যখন ঘুম থেকে উঠব তখনই পড়ে নিব কিন্তু আমি স্বাধীনভাবে কোনো সালাদকে কখনো দেরি করে পড়তে পারি না দেখুন না আমরা দেখে এসেছি যুদ্ধের মাঠেও রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন ওয়াক্ত মতো আল্লাহ রাসুল ওয়াক্ত মতো সালাদাই করতে পারলেন না শেষে জহর আসর মাগরে বেশা একসঙ্গে তিনি আদায় করলেন মাগরেব সালাতের পরে যা সহি বুখারিতে সহি মুসলিমে হাদিস রয়েছে আমরা এক্ষেত্রে বুঝতে পারি যে তিনি ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করার ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন একদিন বা দুই দিন জীবন এমনটি ঘটেছে যুদ্ধের তীব্রতা এতই কঠিন ছিল যে আল্লাহ রাসুল করতে তখন পারেননি কিন্তু অন্যান্য যুদ্ধে দেখা গেছে যে শত্রুর সাথে মোকাবেলা করা অবস্থাতেও সালাতের সময় হয়ে গেছে তখনই সালাত আদায় করে নিয়েছেন তাহলে সময়টি কত বড় গুরুত্বপূর্ণ সোরায় নেশা একশো নম্বর আয়তে সে কথাই আল্লাহ রব্বুল আলম বলে দিয়েছেন যে মমিনদের উপরে সালাত নির্দিষ্ট ওয়াক্তে ফরস করা হয়েছে নির্ধারণ করা হয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বলে দিচ্ছেন যে মমিনদের উপরে সালাদকে ফরস করা হয়েছে নির্দিষ্ট একটি ওয়াক্তে কিন্তু সেই ওয়াক্তটা আমরা যথাযথভাবে আদায় করতে পারি না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ফজরের সালাত কখন আদায় করতেন ফজরের সালাত আদায় করতেন তিনি নিয়মিত গলাসে অর্থাৎ অন্ধকারে যা হাদিস সেই বুখারি মুসলিমে বর্ণিত হয়েছে অনেক হাদিস আসছে এই মর্মে যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ফজরের সালাত অন্ধকারে আদায় করতেন আওয়ালক্তে সালাত আদার ব্যাপারে জিজ্ঞেস করা হলো আইউল আমলে আফজাল আল্লাহ রাসুল আমল সমূহের মধ্যে সর্বোত্তম আমল কোনটি আল্লাহ রসুল বললেন আফজালুল আমালে আসলাতুলি আউ্বালে ওয়াক্তিহা হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে আবুদাউদে বর্ণিত হয়েছে সহি সনদে আল্লাহ রসুল উত্তরে বললেন আউ্বাল ওয়াক্তে সলাত আদায় করা হলো সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল এখানে একটি আমরা বিশ্লেষণ করতে পারি যে সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল আওয়াল অক্তে বা প্রথম অক্তে সালাত আদায় করা এটা কেন বললেন আমরা প্রথম দেখে এসেছি মুসলিম ব্যক্তির উপরে প্রথম কাজ হল সালাত আদায় করা দ্বিতীয়টা বুঝে এসেছি যে বিশুদ্ধভাবে সলাদটি আদায় করা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ আর এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যত আমুল রয়েছে সমস্ত আমুলের মধ্যে উত্তম আমুলটি হলো আওয়াল অক্তে সালাত আদায় করা আর আজকে আমরা আওয়াল অক্তটি বের করে নিব সেটাকে বেছে নিব রসুল্লাহ সাল আলী আসাল্লামের সালাতা আদায়ের সময় থেকে তার মধ্যে একটি ফজরের সালাত আমরা এখানে দেখতে পাই যে ফজর সালাত আদায়ের অনেকগুলো টাইম দেখা যায় বিভিন্ন দেশে বিভিন্ন টাইম সূর্যের কারণে থাকতে পারে তবে একই দেশে একই স্থানে দুইটা সময় হবে কেন এখানে জামাতবদ্ধ সালাত আদায় করার বিষয়ে মুসলিম ঐক্য এখানে নিহিত আছে আমরা দেখব ক্ষেত্রে যে আমরা একই সময়ে সালাত আদায় করতে পারি কি না আল্লাহ রাসুল অন্ধকারে সালাত আদায় করা শুরু করতেন শেষ করতেন ফর্সা হলে এই জন্য থিরমিজিতে এবং আবুদাউদে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ সুল বলছেন আসফিরুবিল ফজরে ফাইন্নাহু আমুলিল আজরে তোমরা ফজরের মাধ্যমে ফর্সা করো ফাইন্না আজমুলিল আজরে আর নেকির দিক থেকে এটাই সর্বাধিক উত্তম অর্থাৎ আসফিরু বিল ফজরে ফজর সালাতের মাধ্যমে ফর্সা করো এখানে আমি আগে এক আলোচনায় বলেছি যে হাদিসটির সুন্দর অর্থ আমরা গ্রহণ করতে পারি এই পর্বে সালাদটি শুরু হবে অন্ধকারে কিন্তু শেষ হবে স্ফার করে ফর্সা করে আর এখানে নেকি রয়েছে এছাড়াও অন্যান্য হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রসল্লাহ সাল আলহি আসাল্লাম এমন সময়ে ফজরের সালাত শেষ করতেন যখন অন্ধকার থেকেই যেত মহিলারা বাড়ি চলে যেত পরস্পরকে বুঝতে পারতো না সালাম ফিরানোর পরেও পরস্পরকে দেখে বুঝতো না চিনতে পারতো না তারা নিঃসন্দেহে আল রাসুল গালাস তথা অন্ধকারে সালাতাই করতেন আমি এই হাদিসটি গ্রহণ করব। সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাতে চাই আমরা হাদিসের গ্রন্থ খুলে কেতাব খুলে দেখব আল্লাহ রাসুল কখন ফজর সালাত আদায় করেছেন হাদিসের অর্থটা করতে হবে সাহাবা একরামের অর্থের মতন তিরমিজিতে এই হাদিসটি বর্ণনা করার পরে ইমাম তিরমিজি বলছেন আহমদ ইমাম শাফি ইসহাক এ সমস্ত মহাদ্দেশগণ বলতে চাচ্ছেন আসফিরবিল ফজরে অর্থাৎ ফজরকে ফর্সা করো এই অর্থ হলো ফজরের ব্যাপারে স্পষ্ট হও সন্দেহজন থেকে এর অর্থ এটা নয় যে তাহির সলাহ সালাদ দেরি করে পড়া এটা অর্থ নয় যদি ওক্ত সঠিক না হয় তাহলে আমার সালাদ ত্রুটিপূর্ণ হবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই আমি একটা এখানে হাদিস আগেই বলতে চাই যেটা আলোচনা করছিলাম ফজর সালাতের ওয়াক্তের ব্যাপারে আমরা কোন ওয়াক্তে সালাত দায়ী করব। ফর্সা হয়ে গেলে সকাল হয়ে গেলে না অন্ধকারে সালাদটা শুরু করব সকাল হলে শেষ করব। এখানে একটি হাদিস যা আবুদাউদে বর্ণিত হয়েছে আল্লাহ রাসুল বলছেন সাল আলহিসাল্লাম যে আল্লাহ তালা বলেন ফরস্ত আলা উম্মতিক খমসা সালাওয়াত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ পর্যায়ে একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবার ফিরে আসছি ইনশাল্লাহ সালামু আলাইকুম ও যে কোনো সময় যে কোনো সময় যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় জানতে অজান্তে ছোট বড় ভুল হতে পারে শেখ বদরুদ্দুজান নদী তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রায়শ্চিত্ত করে মহান আল্লাহ তাদের নিশ্চয়ই মাফ করেন কি করে খাঁটি তওবা জান্নাতের দরজা খুলে দেই তা জানতে হলে দেখুন তওবা ও ইস্তেগফার শুধু পিএস টিভি বাংলায় দেখুন তওবা ও ইস্তেগফার প্রতি শনিবার সন্ধ্যা 5টায় বা পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবাহ কোরআনকে রাখবেনই কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আলোচনা করছিলাম হজরত সালাতের ওয়াক্তের ব্যাপারে যদি ওয়াক্ত সঠিক না হয় তাহলে আমার সালাদ ত্রুটিপূর্ণ হবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই আমি একটা এখানে হাদিস আগেই বলতে চাই যেটা আলোচনা করছিলাম ফজর সালাতের ওয়াক্তের ব্যাপারে আমরা কোন ওয়াক্তে সালাত দায়ী করব। ফর্সা হয়ে গেলে সকাল হয়ে গেলে না অন্ধকারে সালাদটা শুরু করব সকাল হলে শেষ করব। এখানে একটি হাদিস যা আবুদাউদে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল বলছেন সাল আলহিসাল্লাম যে আল্লাহ তালা বলেন ফরস্ত আল্লাহ উম্মতিক খমসা সালাওয়াত আমি আপনার উম্মতের উপরে পাঁচ অক্ত সালাদকে ফরজ করেছি বিধবদ্ধ করেছি ফরজ করেছি পাঁচ অক্ত সালাত ও আহিত্য এবং আমি ওয়াদা করেছি যে মাই হাফিজ যে ব্যক্তি লি ওয়াক্তি হিন্না যে ব্যক্তি এই সালাদকে প্রত্যেকটি ওয়াক্তে আদেই করবে হেফাজত করবে আল্লাহ রাবুল্লাহ বলেন আদখাল তহুল জান্নাহ আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো সম্মানিত দর্শক মণ্ডলী এই হাদিসটার গুরুত্ব সম্পর্কে একটু জানতে পারি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন যে আবু দাবুদে বর্ণিত হয়েছে হাদিসটি সহি সনদে এই সলাতের ওয়াক্তের ব্যাপারে আমি আহ্বান জানাচ্ছি অত্যন্ত বিনীত স্বরে যে সাল্লাতের ওয়াক্তটা আমরা সুন্দরভাবে আগে নির্ধারণ করে নিই যে ব্যাপারে আমরা খুবই উদাসীন অত্যন্ত উদাসীন আমরা লক্ষ্যই করি না আমরা কোন ওয়াক্তে সালাত আদায় করছি আল্লাহ রবাহ বলেন ফরাস্তু আলা উম্মাতিক খমসা সালাওয়াত হে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনার উম্মতের উপরে আমি পাঁচ অক্ত সালাদকে ফরজ করেছি ও আহিত্য এবং আমি ওয়াদা করেছি অঙ্গীকার করেছি মাই ইউ হাফিজ যে ব্যক্তি এই সালাদকে হেফাজত করবে লি ওয়াক্তি হিন্না প্রত্যেক পাঁচক্ত সালাত তার সঠিক ওয়াক্তে যে ব্যক্তি হেফাজত করবে আদায় করবে আদখল তুহুল জান্না আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো আল্লাহ আকবর সুবাহান আল্লাহ হামদেগি সুবাহান আল্লাহ আজিম আল্লাহ রব্বুল আলমী বলছেন যে ব্যক্তি সালাদকে সঠিক সময়ে আদায় করবে আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন অমাল্লামি ও হাফেজ আর যে ব্যক্তি এই সালাদকে হেফাজত করবে না সঠিক সময়ে আদায় করবেন না আল্লাহ রব্বুল আলমিন বলছেন লা আহাদি আর তার জন্য আমার কোনো অঙ্গীকার নেই কোনো শর্ত নেই শর্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আল্লাহ রব্বুল্লা আলমিন এই শর্ত না করেন যে সঠিক সময়ে সালাত আদায় যে ব্যক্তি করবে না তার সাথে আমার কোনো সম্পর্ক নয় কোনো শর্ত নেই তাহলে আমাকে সঠিক সময় সালাত আদায় করতেই হবে বিকল্প কোনো পথ নেই সম্মানিত ভাই ও বোনেরা সকলকে আহ্বান জানাতে চাই আপনি একবার দেখে নিন যে আমি যে সময়ে সলাটটা আদায় করছি আসলেই সেই সলাটটা রাসুল সাল্লাহ সাল্লাম ওই সময় আদায় করেছেন কি না ফজর সালাত আল্লাহসুল বলতেন গালাসে যেটা আগেই বলেছি আসফিরুবিল ফজরে ফাইন্না আজামুলিল আজরে এই হাদিসটা দ্বারা এ উদ্দেশ্য নয় যে সকাল হওয়ার পরে ফর্সা হওয়ার পরে সালাত করতে হবে যদি তাই হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ষাট থেকে একশো আয়াত পর্যন্ত ফজর সালাতে পড়তেন তাহলে আমরা দেখতে পাব যে ফর্সা হওয়ার পরে সালাদ শুরু করলে তাহলে একশো আয়াত ষাট সত্তর আশিটা আয়াত পড়তে একেবারে বেলা ওঠার উপক্রম হবে নাকি আমরা দেখি যেমন আল রাসুল সুরা সাজদা পড়তেন জুমার দিনে এবং সুরা দাহার পড়তেন দুই রাকাত সালাতে যদি আমরা এই দুইটা সোরা পড়তে থাকি ফজর সালাতে স্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে যে জুমার রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সুরা সাজদা এবং সুরা দাহার পড়তেন এই দুইটি সালাদ যদি ইসফারে পড়া শুরু করে তা নিঃসন্দেহে সূর্য উঠে যাবে তাহলে আর ফর্সা করে সালাদ পড়ার মধ্যে নেকি কোথায় আসফেরুবিল ফজরে অর্থাৎ অন্ধকারে সালাদ শুরু করে কেরাত ইতালাতুল কেরাত অর্থাৎ কেরাতটাকে লম্বা করতে হবে আর আল হুরুজ ফিল ইসফার আর ফর্সা হলে শেষ করতে হবে এটাই হলো হাদিসের অর্থ সর্বদাই মনে রাখতে হবে আমি যে উদ্দেশ্যেই করছি সেটা কিন্তু আল্লাহ জানেন ইন্নাল্লাহ আলিম বিজাত ইসুদুর আল্লাহ রব্বুল আলমের আমার অন্তরে খবর রাখেন সুতরাং আমি এখানে কখনো অন্য অর্থে করতে যাব না চেষ্টা করব বিশেষ করে আরও অন্য অন্য হাদিসগুলো যদি নিয়ে আসি এখানে তাহলে পরিষ্কার হবে আমাদের জন্য যে ওক্তটা কখন সম্মানিত পিস টিভি বাংলার দর্শক মণ্ডলী সালাতের ওয়াক্তের ব্যাপারে আমরা সজাগ হই অতঃপর ওয়াক্ত আসে এখানে একটা জিনিস বলে থাকি কিছু হাদিস বর্ণিত হয়েছে যেগুলো বিভিন্ন দুর্বল কিছু কিতাবে বর্ণিত হয়েছে সাব্বিহু বিশ্ববেহে নাব্বিরু বিশ্ববেহে ইত্যাদি অর্থাৎ তোমরা সকাল হলে সালাত আদায় করো তোমরা আলোকিত হলে ফজর সালাত আদায় করো এই মর্মে এই সমস্ত যেগুলো দুর্বল হাদিস যেগুলো জাল হাদিস সেইগুলো আমরা এখানে টেনে নিয়ে আসার প্রয়োজন মনে করি না এখানে আসবে না হাদিস যেটা জয়ীফ হবে জাল হবে সেটা বর্জন করার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আমি সালাতের ওয়াক্তের ব্যাপারে কোনো রকমে অলসতা করব না এখানে আল্লাহ বলছেন ফওয়াইলুল মুসল্লিন আল্লা দিন আহম ফি সলাতেহিম সাহন ওয়াইল জাহান্নাম বা ওয়াইল নামক শাস্তি ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা সালাতের ব্যাপারে উদাসীন সে সালাত সঠিক সময়ে পড়তে চায় না আমরা আর একটি ওয়াক্তের ব্যাপারে আলোচনা করব সেটা হলো সালাতু জহর জহরের ওয়াক্ত আমি জহর সালাত কখন আদায় করব। আল্লাহ রব্বুল্লা আলমিন জহর সালাতের ওয়াক্তের কথা বলছেন দুলুক শামস ইজ ইজালাত শামস অর্থাৎ যখন সূর্য ঢুলে যাবে পশ্চিম দিকে তখন হলো জহর সালাতের সময় আমরা জহর সালাতকে আউ্বাল ওয়াক্তে পড়ার চেষ্টা করব। আমরা ওই ফজিলতটা নেওয়ার চেষ্টা করব। আউ্বাল ওয়াক্তে সালাত আদায় করলে ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করলে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন আমি এখানে সালাতের হেফাজত করব। মমিনদের জন্য একটা বড় শর্ত কিন্তু অনেক সময় আমরা সালাদটাকে সঠিক সময়ে আদায় করি না বরং আমরা অনেক দেরি করে সালাত আদায় করি অক্ত যখনই হবে সূর্য যখনই ঢলে যাবে তখনই সালাত আদায় করব। যখনই দেখা যায় যে সূর্যের কিরণ অনেক দূরে চলে গেছে সালাতের সময়টা পেরিয়ে যাচ্ছে আমি উদাসীন আমি সালাত পড়ি না আদায় করি না আবার এখানেও লক্ষণীয় যে একই স্থানে সালাতের দুইটা সময় একটা সময়ে সালাত আদায় করতে হবে এটাই কোরআন এবং সন্ন্যার নির্দেশ কিন্তু একই স্থানে একই জায়গাতে দুই সময়ে জহরে সালাত আদায় করছি আমরা কেন সালাতের একটি প্রথম সময় একটি দ্বিতীয় সময় আমি এই জায়গাতে একটি জিনিস স্মরণ করে দিতে চাই যে একটি হাদিস বর্ণিত হয়েছে যেটা আপনারাও জানেন যে প্রথম অক্তে সালাত আদায় করা আল্লাহর পক্ষ থেকে রহমত শেষ অক্তে সালাত আদায় করা হচ্ছে ক্ষমা এই মর্মে দুইটি হাদিস বর্ণিত হয়েছে কিন্তু হাদিস দুইটি ঠিক নয় আর লি আউ্বালি ওয়াক্তিহা রিজওয়ানুল্লাহ অর্থাৎ আউ্বাল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ সন্তুষ্ট হন মধ্যম অক্তে সালাত আদায় করলে আল্লাহর রহমত বর্ষণ করেন আর শেষ অক্তে সালাত আদায় করলে আল্লাহ ক্ষমা করেন এই মর্মে যে হাদিসটি সমাজে আছে এই হাদিসটি আসলেই ঠিক না বরং হাদিসের সনদ হলো মাউজু যার বাংলা হলো জাল এই হাদিসটির দিকে লক্ষ্য রেখে অনেকেই সালাদকে খুব ঢিলা করে পড়তে চাই না জহরের সালাতের ওয়াক্তটাকে আমরা কখনো আসর সালাতে নিয়ে যাব না আল্লাহ সুল বলছেন যে জিব্রিল আমিন আমাকে দুই দিন সালাত আদায় করালেন প্রথম দিন আদায় করালেন আউ্য়াল ওয়াক্তে আর দ্বিতীয় দিন পরের দিন আদায় করালেন শেষ ওয়াক্তে যখন জহরের সালাত প্রথম আদায় করলেন শামস যখন সূর্য ঢুলে পড়ল তখন তিনি আমাকে জহরের সালাত আদায় করালেন আর দ্বিতীয় দিন যখন জহরের সালাত আদায় করালেন তখন বলছেন সল্লা জহরা হিনা কানাত জিল্লুকুল্লিস মিসলাহু যখন প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হলো তখন আমাকে দ্বিতীয় দিন জহর সালাত আদায় করালেন তাহলে প্রথম দিন তিনি সালাত আদায় করালেন অব্বল ওয়াক্তে দ্বিতীয় দিন তিনি সালাত আদায় করালেন জহরের সালাতের শেষ সময়ে যখন যা হাদিসটি আবুদাবুদে বর্ণিত হয়েছে আপনারাও দেখে নিতে পারেন তাহলে প্রত্যেক ব্যক্তির ছায়া যখন কোনো বস্তুর ব্যক্তির ছায়া তার সমপরিমাণ হবে অথবা প্রত্যেক বস্তুর ছায়া যখন সমপরিমাণ হবে তখন সেটা হবে জহরের শেষ ওয়াক্ত আর তখন গিয়ে আমি নিয়মিত জহর সালাদকে দেরি করে পড়তে পারি না পড়াটা উচিতও নয় বরং যখন সূর্য ঢলে যাবে তখনই আমি জহরের সালাত আদায় করব। এটাই নিয়ম হ্যাঁ যখন গরম বেশি হবে তখন জহর সালাদকে একটু লেন্দি করে একটু দেরি করে পড়তে পারি হ্যাঁ ফাবরুদুবির সালা হাদিসে আসছে সালাদকে একটু ঠান্ডা করে পড়ো যখন গরমের সময় আসবে এটা হাদিস আসছে কিন্তু সালাতের রক্ত কখনোই ওইটা নয় ওটা হল আখের রক্ত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বাকি অক্তগুলো সামনে আলোচনাই করব এখানে আহ্বান জানাচ্ছি আমরা সালাতের প্রতি দায়িত্বশীল হই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ওক্ত অনুযায়ী সালাত আদায় করা তৌফিক দান করুন বুঝে সালাত আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর